আম্মাবাদ ফাউজবিল্লাহমিনজিব আমার সাল্লাহ ইল্লা রহমতুল্লিল আলমিন আল্লাহ রবুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের শেষ নবী পীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এটি আল্লাহ রবুল্লা আলমিনের বড় নিয়ামত যে উম্মতকে আল্লাহ রবুল্লা আলমিন খেরা উম্মাহ কুন্তুম খেরা উম্মা তোমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মাদ বা জাতি বলে আল্লাহ আখ্যায়িত করেছেন কিন্তু তার জন্য কিছু করণীয় দায় দায়িত্ব আল্লাহ রব্বুল্লা আলমী দিয়েছেন সেগুলি অবশ্যই করতে হবে তাহলে এই শ্রেষ্ঠত্ব তাহলে এই মর্যাদা তাহলে এই সম্মান বহাল থাকবে আর না হলে আল্লাহ রব্বুল আলমিন লাঞ্ছিত অপদস্থ করবেন যেমন আল্লাহর নীতিমালা রয়েছে অপরাধীদের ক্ষেত্রে পাপিষ্টদের ক্ষেত্রে যুগে যুগে আর তাই হয়েছে বর্তমান মুসলিম সমাজের আমরা জুলমের শিকার আমরা মার খাচ্ছি আমরা অপদস্থ হচ্ছি আমরা লাঞ্ছিত আমাদের কৃত কর্মের কারণে আল্লাহ আমাদেরকে রব্বুল আলমিনের দিকে ফিরে আসার অফিক দান করে ধারাবাহিক আলোচনা আমাদের সিরাতুন নবী প্রতি শনিবারে এসার সালাতের পরে আমাদের ইসলামী সেন্টার দামহামে চলে আসছে চোদ্দশো একচল্লিশ সিজড়িতে আজকে ষোলোই জমাদাল উলা চোদ্দশো একচল্লিশ সিজড়ি মোতাবেক এগারোই জানুয়ারি দুই পর্ব নম্বর বাইশ জীবনী রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে বিষয়বস্তুটি নিয়ে আজ আলোচনা করব ছোট্ট বিষয় কারণ সফর থেকে এসছি আর বুঝতে পারছেন গলার অবস্থা ঠান্ডায় আর এই সফরে কোনো জায়গায় গরম কোনো জায়গায় ঠান্ডা মক্কায় ঠান্ডা জেদ্দায় গরম জেদ্দায় এসে না চালালে থাকা যায় না মক্কায় আবার ঝড়ো বাতাস আবার দামামে এসে দেখি যে প্রচণ্ড ঠান্ডা যদি ওখান থেকে ফিরে না আসতাম তো হয়তো এই ঠান্ডাকে প্রচণ্ড ঠান্ডা বলতাম না জি আর সারা রাত জেগে আবার সফর করে আসা তো আল্লাহ যেন সহজ করেন আলোচনার বিষয়বস্তু আজকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে মুশরেকদের ভূমিকা বা মুশরেকদের আচরণ রসুল্লাহ সাল্লামের সাথে মক্কার কাফের কোরাইশদের আর অন্যান্য গোত্রে যেসব কাফের বা কুফরি শক্তি ছিল মুশরিক পত্তলিক তাদের ভূমিকাটা কি ছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে সাহাবাইকেরামদের সম্পর্কে জেনেছি যারা দুর্বল অসহায় বংশীয় ক্ষমতার দিক থেকে জনবলের দিক থেকে বা অর্থের দিক থেকে মান সম্মানের দিক থেকে যারা ওই রকম পর্যায়ের না তারা সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছেন তাদের জুলম করলে তাদের ওপর অত্যাচার করলে তার পরিণতি বলে চিন্তা করতে হয়নি জি এটাই মানুষ করে থাকে মানুষ কখন জুল অত্যাচার করে যখন দেখে যে আমি যদি একে মারধর করি আমি যদি এর উপর মানে বাড়াবাড়ি করি বা যা ইচ্ছা তাই করি এ আমার কিছুই করে নিতে পারবে না বলা ওক বাহা এর পরিণতির যদি ভয় না থাকে পরিণতি সম্পর্কে মানুষ যখন আশঙ্কা মুক্ত হয় তখনই সীমাল লঙ্ঘন বাড়াবাড়ি করে জুলম অত্যাচার করে নাহলে এমনি সাহস করে না এই জন্য আমাদের দেশে একটা কথা আছে যে ডাকাতের বাড়ি ডাকাতি হয় না ডাকাতের বাড়ি ডাকাতি হয় না চোরের বাড়িতে চুরি হয় না জি ভালো মানুষের বাড়িতেই চোর ডাকাত ঢুকে জি তো রসুর উল্লাহ সাল্লা সম্পর্কে তাদের ভূমিকাটা সাহাবাই কেরাম যারা দুর্বল ছিলেন তাদের থেকে কিছুটা ভিন্ন ছিল যদিও তাদের সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কিন্তু শত্রু হলেও অনেক সময় পেরে উঠা যায় না যার ফলে তখন অন্যভাবে তখন কোণঠাসা করার অথবা অন্যভাবে জুলম অত্যাচার করার চেষ্টা করা হয় তো উল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল্লাহ বংশীয় মর্যাদাও দান করেছিলেন আর আল্লাহ রব ব্যক্তিত্ব মর্যাদা ব্যক্তিত্বের যে একটা ক্ষমতা রয়েছে ওটাও আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ দান করেছিলেন মান সম্মান ইজ্জত সার্বিক দিক থেকে প্রভাবশালী বংশের মানুষ তিনি তার চাচা বিশেষ করে আবু তালিব জি যিনি অত্যন্ত প্রভাবশালী মানুষ ছিলেন এবং মক্কার কাফেরদের সর্দার তিনি নেতা ছিলেন এবং তিনি তাদের একজন বড় মুরব্বী দায়িত্বশীল ছিলেন যাকে সবাই মানত মান্যবর যাকে বলা হয় মান্যবর ব্যক্তি ছিলেন সবাই তার সম্মান শ্রদ্ধা করত চাচার খাতিরে ভাতিজাকে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না বংশীয় মর্যাদাও রয়েছে প্রভাব রয়েছে আর তার সাথে বিশেষ করে চাচা বয়োজ্যেষ্ঠ মানুষ প্রবীণ মানুষ তার খাতিরে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না এত সহজ নয় যে সরাসরি গায়ে হাত দেবে সরাসরি এসে কোন রকমের আক্রমণ করবে অত্যাচার করবে এটা অত সহজ ছিল না জি কারণ সমস্ত আরব জাতি মক্কার লোকদেরকে সম্মান করত সমস্ত আরবরা অন্য অন্য জায়গায় যারা বসবাস করত তারা মক্কার লোকদেরকে সম্মান করত আর মক্কার লোকেরাও আর অন্যান্য আরবরা সবাই কোরাইশদেরকে সবচেয়ে বেশি সম্মানিত মনে করত এরা আল্লাহর প্রতিবেশী বা আল্লাহর ঘরের প্রতিবেশী হ্যাঁ হারামের বাসিন্দা অধিবাসী এবং এরা যেমন হিন্দু সমাজে ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব বা আধিপত্য রয়েছে ভারত বর্ষে বর্তমানে তিন শতাংশ তিন পার্সেন্ট মানে বাস যেটাকে বলা হচ্ছে যে থ্রি পার্সেন্ট তিন শতাংশ হচ্ছে ব্রাহ্মণ হিন্দু এরা সাতানব্বই শতাংশ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ অন্যান্য ধর্মাবলম্বী জৈন সমস্ত হচ্ছে সাতানব্বই শতাংশ আর তিন শতাংশ হচ্ছে শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ বাদে যে মেজরিটি সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা রয়েছে তাদের অধিকাংশই দলিত না হয় মধ্য শ্রেণীর বা আর কিছু সবাই কিন্তু এই ব্রাহ্মণদের জুল অত্যাচারের ঘোর বিরোধী কিন্তু ক্ষমতা কার চলছে এই শতকরা তিনজনের জুলম অত্যাচার কারা করেছে এই শতকরা তিনজন ব্রাহ্মণ হিন্দু সাতানব্বই জন জুলম অত্যাচার করছে এটা হচ্ছে বর্তমান ভারতের পরিস্থিতি আল্লাহ যেন হেফাজত করেন মুসলিম ভাই বোনদের যে যেখানে আছেন আর আল্লাহ রবুল্লা আলমী যেন মুসলিমদেরকে সংশোধন করার তফিক দান করেন যেটা তাদের করণীয় এবং করা সম্ভব তাদের করা জরুরি আল্লাহ করতে বলেছেন এবং তাদের জন্য করা সম্ভব সেগুলি করতে চাই না আর যেগুলি তাদের করণীয় নয় অথবা করণীয় কিন্তু করার ক্ষমতা নেই সেগুলি করার জন্য তারা ফতুয়াবাজি করে এ হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা তো আরবরা সকলেই এ কোরাইশ বংশের আর কোরাইশ বংশের মধ্যে বিশেষ করে যে আব্দে মানাফের গোত্র আব্দে মানাফের গোত্র সেটা সুরুল্লাহ সাল্লামের গোত্র জি মোহাম্মদ সাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাসেম বিন আবদে মোনাফ আবদে মোনাফের গোত্র জি বা হাসেম গোত্র হাসেম গোত্রটা বেশি প্রসিদ্ধ কিন্তু হাসেমের ওপরে আবদে মোনাফ গেলে বাকিগুলো হাসেমের ভাইয়েরাও সামিল হইল জি এরা বড় সম্মানিত ছিল আরব সমাজে আর মক্কায় মক্কার মক্কাটমায় মুশ্রিকরা বা যারা বিরোধী কাফের মুশ্রিক মক্কার আর মক্কার আশেপাশে বিশেষ করে মক্কার প্রথম শত্রুতা মক্কা থেকে শুরু হয়েছে তারা নবী করিম সাল্লাহ ইসলামের সাথে ওই আচরণ করেনি যে আচরণ করেছিল নবী সাল্লামের কমজোর সাহাবা ইকরামদের সাথে বরং রসুল্লাহ সাল্লামের সাথে তাদের আচরণটা ছিল সন্ধিমূলক সমঝোতামূলক কোন একটা সমঝোতায় আসা যায় কিনা একে বুঝিয়ে নেওয়া যায় কিনা একে মানিয়ে নেওয়া যায় কিনা এর মুখটা বন্ধ করে দেওয়া যায় কিনা হ্যাঁ একে ঠান্ডা করে দেওয়া যায় কিনা কিন্তু একবার সরাসরি বল প্রয়োগ করে নেয় সরাসরি মারধর করে নেয় এই ক্ষেত্রে তারা কূটনৈতিক সম্পর্ক কায়েম করার চেষ্টা করলো কথোপকথন শুরু করলো আবু তালিব রসুর উল্লাহামের চাচার সাথে কিন্তু এই কথাতেও তাদের একটা শাসানিমূলক ভঙ্গিমা ছিল নাস্তার অবশ্যই একটা শাসানিমূলক ভঙ্গিমা ছিল ধমক একটা ধমক দেওয়া এবং একটা যেন ওয়ার্নিং দেওয়া যে এইরকমটা কিন্তু করতে দেওয়া যাবে না এইরকম যদি আপনার ভাতি যা করে কিন্তু আমরা কিন্তু চুপ থাকবো না আমরা কিন্তু বসে থাকবো না আমরা কিন্তু দেখছি আপনার মুখের দিকে দেখে আছি নাহলে আমরা একটা কিছু করেই ছাড়বো এই ধরনের ভাষাগুলি এগুলো ছিল এই কোরাইশের কাফেররা আবু তালেবের কাছে একদিন তাদের প্রতিনিধি দল বিশেষ করে তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আবু তালেবের কাছে আসলো আসার পরে বলল তারা যে ইন্না ইবিন আফিকা কাদসাব্বা আলে হাতানা তোমার যে ভাতিজ আছে না আমাদের উপাস্যদেরকে দেব দেবীদেরকে কিন্তু গালবন্ধ করছে ও আবা দিন আমাদের দিনের শুধু দোষ ধরে বেড়াচ্ছে আমাদের দিনের বদনাম করছে ধর্মের বদনাম করছে সাফা আহলামান আর আমাদের জ্ঞানীগুণী ব্যক্তি যারা প্রবীণ ব্যক্তি যারা মুরব্বীরা ছিল দুনিয়া থেকে চলে গেছে অথবা আছে হ্যাঁ, তাদেরকে সে বোকা মনে করছে মানুষ মনে করে না বোকা মনে করছে অদাল্লা আবান এবং আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলছে গোমরা ছিল বলছে জি এই যে কথাগুলি সবগুলি কথা আজকালকার বেদাতিরা সহি আকিদার আলম আলমাদের সম্পর্কে সহিদার জনগণ যারা সহি আকিদা সত্যি ফলো করে তাদের সম্পর্কে বলছে না বলছে না জি আমরা নাকি তাদের এমামদেরকে গাল দিচ্ছি আরে ও তো আবু হানিফাকে গাল দেয় বলে না জীবনে শুনেছেন কথা বরং আজকে থেকে বারো তেরো বছর আগে আবু হানিফ রাহমাতুল্লাহ আলের জীবনের আলোচনা করেছি আমি বিষয়ভিত্তিক তাদের তাদের যে যেসব হানাফি তাদের আলমরা আছে তাদের দেখান যে আবু হানিফার জীবনের উপরে একটা বিষয়ভিত্তিক দেড় ঘন্টার আলোচনা বা এক ঘন্টার আলোচনা আছে তাদের দেখ আমি করেছি তাহলে কি করে তাদের আমাদেরকে গালি দিলাম হ্যাঁ কখন মজাবকে গালি দিলাম মজহাব আল্লাহর নাজেল করা ওহি নয় মজহাব হচ্ছে ইজতিহাদ ইজতিহাদে আর মসিব ঠিক হইতে পারে ভুলও হইতে পারে ঠিকটা নেন ভুলটা ছেড়ে দেন এটাই বলেছি আর বেশি কিছু বলেছি ঠিক না আর এইটা শুধু হানাফি মজাব সম্পর্কে বলি সাফি সম্পর্কে একই কথা মালিকি মজাব সম্পর্কে একই কথা আর হামবেলি মজাব সম্পর্কে একই কথা হামবেলি মজাবের ফিকা আলমগ্নিতে কিছু ভুল কথা আছে সহি কথা আছে ভুলগুলি ছেড়ে দিয়ে বাকিগুলো নেন হেদায়তে বেকায়তে সহি কথা আছে ভুল কথা আছে যেগুলি কোরআন হাদিসের খেলাফ ওগুলোকে ছেড়ে দেয় এটা আমার কথা না স্বয়ং আবু হানিফার কথা রহমতুল্লাহ আলী বলেননি আমার কথাকে রসুলের কথার সামনে ছেড়ে দিও সাল্লাম আমার কথাকে সাহাবা ইকরামদের কথার সামনে ছেড়ে দিও বলেননি অবশ্যই এদা তো আমি যদি কোনো কথা বলি আর সাহাবির কথা যদি আমার খেলাফ হয় তাহলে ফাতরুকু কৌলি মেমরাই চেদারণ কৌলি আর্দাল হায়দ আমার কথাকে দেওয়ালের ওই পাশে ছিঁড়ে ফেলে দিও আমার কথাকে ছিঁড়ে ফেলিও ছেড়ে দিও তার তাদের কথাকে নিও যখন তাবেইনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ধরেন হাসান বাসরি একটা মত পেশ করেছেন আর আবু হানিফা তখন তিনি বলছেন হোম রেজাল ও নাহানু রেজাল সেও মানুষ আমিও মানুষ যেন আমি বলবো আজকালকার কোন আলেমের ফতো যে আমার সামনে আসেন যে উমুক্ত বলছেন যে বয়াত চলবে ধরেন বা অমুক তো বলছেন যে পেপসি কোকা কোলা হারাম আমি বললাম মানুষ আমি মানুষ আমি বলছি হালো বায়াত চলবে না বেদাত সে মানুষ আমি মানুষ বলবো না বলবো না তো আমার যুগের আলেমদের সম্পর্কে আমি কি বলবো বা সাহাবাইকার পরে যে কোনো মানুষ সম্পর্কে আমি কি বলবো হোম রেজাল্ট রেজাল্ট তারাও মানুষ মানুষ আমাদের ভুল হইতে পারে আর আমারও মানুষ আমাদের ভুল হইতে পারে এটি কথা বলেছেন আবু হানিফা রহমতুল্লাহ যাই হোক এইসব থেকে আমাদের অনেক শিখার আছে সিরাতুন্নবী থেকে মক্কার কাফেদের আচরণটা যদি আমরা করি তৌহিদের সাথে সন্ন্যতের সাথে সহি কথার সাথে দলিলের সাথে দলিলের বিরোধিতা করি কোরআন হাদিসের বিরোধিতা করি তা আমাদের চরিত্র তো মুশ্রেকদের মতো চরিত্র এটা আলমকে যদি আপনি মুফতিকে যদি জিজ্ঞাসা করেন যে মুফতি সাহেব আপনি যে কথাটা বলছেন ওর দলিলটা বলবেন একটু আরে তোমার কত সাহস তুমি কোন মাদ্রাসা পড়েছ বেহাদব কোথাকার তোমার দলিল কিসের অধিকার তোমার তোমাকে ফতুয়া দিয়েছি চোখ বন্ধ করে নিয়ে যাও না হলে খবরদার বেরিয়ে যাও বলবে না বলবে না দেশে এটা কি ইসলাম শিখিয়েছে না শিখায়নি যদি কেউ দলিল জানার যোগ্যতা রাখে তো জানুক আর কেউ যদি দলিল জানার আগ্রহ প্রকাশ করে তো শিখুক আর কারো যোগ্যতা না থাকে তো যার যোগ্যতা আছে তার কাছ থেকে ফতুয়া নিয়ে নিক প্রত্যেকটা দলিল জানাও জরুরি নয় আম জনগণের জরুরি নয় কিন্তু আমাদের জন্য জরুরি আমাকে দলিল জেনা আমাকে কারণ আমি দলিল বুঝার ক্ষমতা রাখি সুতরাং দলিলটা আমাকে জানার চেষ্টা করতে হবে অন্ধভাবে শুধু আলবানির কথা নেবো এটাও জায়জ না আমার জন্য অন্ধভাবে শুধু ইবনে বাজের কথা নেবো এটাও জায়জ না আমার জন্য অন্ধভাবে আমি ইবনে ওসামের কথা নেবো এটাও জায়জ না যেমন এরকম নয় তেমনই আবু হানিফা শাফি মালিক আহমদের ক্ষেত্রেও অন্ধভাবে বড় বড় আলে মাদ্রাসা ফারেক হলো আর বড় বড় লেকচার দিয়ে বেড়াচ্ছে তাদের মুফতি আর তাদের আল্লামা আর বলছে যে না আমাদেরকে মোকাল্লেদ হইতে হবে গায়ের মোকাল্লেদ হওয়া যাবে না আমাদের কোনো একটা মজাব মানা ফরজ লা মজাবি হওয়া যাবে না ওর জন্য হারাম এই কথাটি আলেমের জন্য এই কথাটি হারাম যে মজাবের অন্ধ অনুসারী হইতে হবে কোরআনে ভাতিস অন্ধ অনুসারী হইতে হবে কিন্তু আম জনগণের জন্য বিশ্বস্ত একজন আলেমের বা একাধিক আলেমের যাকে যেখানে পাবে তার কথার অনুসারী হইতে হবে কারণ প্রত্যেকটা দলিল জানার আপনাদের ক্ষমতা নেই বুঝেন না আমি বিভিন্ন আলোচনায় বলেছি এই ধরনের আলোচনাগুলিতে যে তাহলে মুসলিম সমাজ তিন স্তরে বিভক্ত এটা হচ্ছে বড় বড় আলেম যারা বড় বড় আইম্মা পর্যায়ের মুস্তাহেদ ইজতেহাদ পর্যায়ের নিজেরা ইজতেহাদ করেছে মাঝারি আলেম তারা যারা ইজতেহাদ করেছে তাদেরগুলি যাচাই বাছাই করবে আর একেবারে সাধারণ জনগণ যারা কোরআন আরবিতে ওই এরকম দক্ষতা রাখে না যে কোনটা সহি এটাও রাখে না কোনটা না মানুষ এও খবর রাখে না তারা বিশ্বস্ত যে কোনো জীবিত আলেম যাকে যেখানে পাচ্ছে তার কাছ থেকে মশলা জেনে নেবে অন্ধ কোনো মজাবের মোকাল্লিদ হবে না তাহলে তকলিদ কারো ক্ষেত্রে প্রযোজ্য নয় তকলিদের সাক্ষী একজনকে মানা যিনি হয়তো অনেক আগে ইন্তেকাল করেছেন তাকে তকলিদ সাক্ষী আর আপনি দলিল জানলেন না আমার কাছে মাসলা জিজ্ঞাসা করলেন উত্তর দিয়ে দিলাম আপনি ওর উপর আমল করবেন এটাও তকলিদ মানে আপনি বিনা দলিলে মানলেন কিন্তু আপনার আস্থা আছে যে উনি দলিল মোতাবিক কথা বলেন আর আশা করি বলেছেন যেই দিন স্পষ্ট হয়ে যাবে যে না দলিল বিরোধী বলেছে ওই দিন ছেড়ে দিতে হবে এটা কথা যখনই বুঝতে পারবে যে না এই কথাটা দলিলের উল্টো হয়ে গেছে তখন ছেড়ে দেওয়া ফরজ তো ওরা বলতো কি যে আমাদের দেবদেবী গাল দিচ্ছে আমাদের ধর্মের সমালোচনা করছে আমাদের মজাবের সমালোচনা করছে বেদাদিরা বলছে না আমাদের পীরদের সমালোচনা করছে বড় আলে মক্কা এসছে বাংলাদেশ থেকে ওকে জিজ্ঞেস করেছে আমার সম্পর্কে বলছে যে আরে ওর কথা বলিয়েন ওর কথা বলিয়েন না আরে ও আমার বিআই সাহেবের কেন ভুল ধরল বিআই সাহেবের বুঝতে পারছেন তো কে কে বিআই আছে দুটা বিআই আছে কিন্তু জামাত ইসলামের তো বিআই সাহেব ভুল ধরলো কেন এটা অনেক কাজ করছে তখন আমাদের ওই ভাই ছিল হিলটনে বলছে যে উনি ভুল ধরেছেন না অন্যায়ভাবে সহি কথাকে ভুল বলেছেন হ্যাঁ যেই কথাগুলি উনি ভুল করছেন ভুলগুলি না ধরেছেন তখন চুপ হয়েছে তাও ওইভাবে বলতে হইতো না আরে সবার সামনে ভুল করবেন সবার সামনে ভুল সংশোধন করে দিতে হবে লুকিয়ে একে একে ভুল করবেন একে সংশোধন করে দিতে হবে আপনি এতগুলি লোককে পথভ্রষ্ট করবেন আর আমাকে বলছেন না না না ওকে কানে কানে বলেন তাহলে এতগুলি লোক তো পথভ্রষ্ট থেকে গেল সারা বিশ্বের সমস্ত বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেল আপনার গুমরাহি ইরান আদর্শ ইরানের নারীরা আদর্শ খোমাইনের বিপ্লব আদর্শ রাফেজ শিয়া সাহাবাইকার দুশ্মনরা আদর্শ সারা বিশ্বে পৌঁছে গেল আর আমি বলতে পারবো না যে আপনি রাফেজি শিয়াপন্থী গুমরা কথা প্রশ্নে কথা বলতে পারবো না আশ্চর্য কথা তাহলে তো নামে চলে যাবে সব লোকেরা দুশ্মনের সাথে দোস্তি রেখে এরা দুশ্মন আমাদের কারণ সাহাবাই কেরামে দুশ্মনীরা সুতরাং আমাদের দোষ আপনার বাপের দুশ্মন আপনার দোস্ত তারপর বাপের আমার মায়ের চাইতে আপনার বাপের চাইতে আমার বাবার চাইতে অনেক সম্মানের হক রাখেন সাহাবাই কেরামগণ সুতরাং যারা সাহাবাই কেরামদের দুশ্মন শত্রু তারা আমাদের দুশ্মন এটা একবারে সাধারণ কথা জনগণকে মুখস্থ রাখতে হবে সুতরাং শিয়া রাফেজি এবং শিয়া রাফেজিদের যারা পন্থী ওদের যারা সমর্থক ওদের সমর্থক দুই রকম আছে বদ্দিন যারা দিন কায়েমের নামে রাজনীতি করছে ধর্মের নামে ওরা বদিন আর বেদিন নাস্তিক হ্যাঁ নাস্তিকগুলো এই নাস্তিক মিডিয়ার লোকগুলো এই দুটো হচ্ছে সাহাবাইকার মধ্যে দুশ্মন দিনের দুশ্মন হ্যাঁ, শহীদিনের দুশ্মন তহিসনতের দুশ্মন যার ফলে এরা শিয়াদের সমর্থন করে আমাদের যারা জ্ঞানী গুণী তাদেরকে বোকা বলছে এ কথা বলছে বিদ্যার্থীরা একটু ভাষার পার্থক্য থাকতে পারে আমাদের এত বড় বড় আলেমকে সব বলছে কিছু জানে না বুঝে না আমি বলেছি কিছু জানে না জানে কিন্তু ওদের জানাতে ভেজাল আছে জানে তো জানা ভেজাল যুক্ত এলেম তাদের কাছে আছে খাঁটি এলেম হইতে হবে তহিদ সন্না ভিত্তিক হইতে হবে এই কথাই বলছে তাদেরকে তো বোকাও বলিনি বেকুও বলেনি জাহেলও বলি নাই যে অদল্লাল্লাহ আবান আমাদের বাপদাদাকে দাদাকে বলছে হ্যাঁ তারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে কেউ সিরকি আকিতে নিয়ে গেছে বিদাতে আকিদা নিয়ে গেছে আল্লাহর কাছে যা আফদা এলা মাকাদ্দামা যা করেছে পেয়ে গেছে কিন্তু যারা বেঁচে আছে ভুল পথে বলতে হবে না যারা ভুল পথে আছে গুমরা অবশ্যই বলতে হবে না হলে মানুষ কি করে সতর্ক হবে তো মক্কার কাফেররা আবু তালেবকে বলল ইফা ইমান তাকুফাহু আন্না হয় তাকে বাধা দাও এসব কথা বলতে নিষেধ করো আমাদের বিরোধিতা করতে ধর্মের ওয়া ইম্মান তুখাল্লিয়া বাইনানা অবাইনাহ আর না হইলে আমাদেরকে ছেড়ে দেন আপনি আবু তাহলে আপনাকে বলছি ভালো করে ছেড়ে দেন আমরা আপনার ভাতিজাকে দেখে নিছি কারণ আপনার সাথে একটা আমাদের মিল আছে আবু তালেবকে কিভাবে এগুলোকে বলা হয় রাজনীতি এগুলো বলা হয় কি পলিটিক্স বলা হয় জি হ্যাঁ রাজনীতি আপনার সাথে একটা আমাদের মিল আছে যে আপনি যেই ধর্মে বিশ্বাসী সেই ধর্মেরই লোক আমরাও আপনার ভাতি যা অন্য কোন নতুন ধর্ম নিয়ে এসছে সুতরাং আপনার আপনার আদর্শ আর আমাদের আদর্শ একই সুতরাং আপনার আপনি যদি পারেন থামানোকে আর থামাইতে না পারেন নিজের ভাতি জাগে তো আমাদেরকে শুধু বলে দেন যে বাবা তোমরা যা পরিবার করে না দেখে নিছি আমরা মোহাম্মদকে দেখে নেবো আপনাকে কিচ্ছু করা লাগবে না আপনি শুধু চুপ থাকবেন আপনার ভাতি বাড়া বাড়াবাড়ি সব ঠান্ডা করে দেব এই কথা বললো মক্কার কাফেররা ফকাল আলহম আবু তালেব কৌলান রফি খান আবু তালেব দেখলো যে এরা সব মুডে এসছে হ্যাঁ গরম হয়ে এসছে নরম ভাষায় কথা বলে তাদেরকে বিদায় করে দিল অরাদ্দাহম জামিলেন ভালো কথা বলে এদিক সেদিক করে তাদের আচ্ছা ঠিক আছে দেখা যাবে আমি দেখছি বিষয়টা আমি দেখছি আর তোমরা শান্ত হও বিদায় করে দিল তাদেরকে তারা চলে গেল রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম নিজের কাজ করতে আছেন উনি সব খবর পাচ্ছেন যে সব হচ্ছে তো কাজে লেগে আছে আল্লাহর দিনকে বিজয় করতেই হবে আল্লাহর দিনের দাওয়াত দিতেই হবে জি হ্যাঁ এই কথাগুলি কোরআন হাদিসের কথা কিন্তু লেউ জোহেরাহু আলাদ্দিনে কুল্লেহি এই দিন হক দিনে হককে সত্য দিন কাল্লা সমস্ত পথ আর মতের ওপর আদর্শের ওপর হ্যাঁ কি করতে চান আল্লাহ বিজয়ী করতে চান লেউ জোহেরাহু আর আর একটা কথা আছে দাওয়াত দেওয়া আছে কিন্তু আজকালকার ভাষা হচ্ছে বিপ্লব আন্দোলন না না না আমরা ইসলামী আন্দোলনের হ্যাঁ সিপাশালার বা আমরা কি বলছে সৈনিক তারপরে আমরা ইসলামী বিপ্লব ঘটাতে চাই এই শব্দগুলি কিন্তু কোরআনে মাঝে কোথাও ব্যবহার হয়নি এই কথাগুলি বললে আজকাল অধিকাংশ লোকেরা যারা এই মন মেজাজের তারা অসন্তুষ্ট হয় কিন্তু কথা হক আর দাওয়া ইল্লাহ কোরআন হাদিস আছে না নেই ওমান আহসান কৌলা মিম্মান দা ইল্লাহ কুল হাজিহি সাবিলি আদু ইল্লাহ আলা বসিরাত না জানো নেই জি দাওয়াতের কথা আছে আমর বিল মারুফ নাহেল মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া আছে জি হ্যাঁ এসব আছে তো দাওয়া শব্দ রয়েছে মানুষকে রাস্তা দেখানোর শব্দ রয়েছে আর রয়েছে যে এই কাজ করলে দাওয়ার কাজ করলে আল্লাহ রব্বুল আলমের দিনকে কি করবেন বিজয়ী করবেন যখন দিন বিজয়ী হবে তো আহলে দিন দিনের অনুসারী মুসলিমরাও বিজয়ী হবে শক্তিশালী হবে কোরেশরা দেখলো যে আবু তালেবকে এসব কথাবার্তা বললাম কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না কেউ এইসব কথা শুনে আমাদেরকে বিদায় করে দিল আর মোহাম্মদ নিজের কাজ করতে আছে তখন একদিন আবু তালেবকে চ্যালেঞ্জ করলো শক্ত ভাষায় যখন দেখলো তারা যে নবী করিম সাল্লাহ সাল্লাম দাওয়াত দিয়ে যাচ্ছে আর ধীরে ধীরে লোকজন মুসলিম হতে আছে ইসলাম গ্রহণ করতে আছে তখন তারা আবার আবু তালেবের কাছে আসলো আসার পরে বলে আবা তালেব হে আবু তালেব ইন্নালাকা সিন্নান ও সারাফান দেখেন আপনি কিন্তু আমাদের প্রবীণ মানুষ আমাদের বয়সে সবার চাইতে বড় মানুষ আপনি অসারাফান আপনি সম্মানিত ব্যক্তি আপনি ও মানজেলাতান ফিনা আপনার বড় মর্যাদা একটা রয়েছে আমাদের সমাজে

বোঝে না আল্লাহর কসম করে বলছি মুশরেকরা তখনকার মুশরেক হইলেও আল্লাহর কসম করত আল্লাহর কসম করত আর এখনকার অনেক জাহেল মুসলিম আছে যারা বাপের কসম মায়ের কসম দানার কসম চোখে হাত দিয়া কসম ছেলের গায়ে হাত দিয়া কসম হ্যাঁ? কত মূর্খ এইসব মুসলিমরা আল্লাহর কসম করে আল্লাহ আর আমরা বরদাস্ত করতে পারবো না হ্যাঁ বরদাস্তের বাইরে হয়ে গেছে মিন সাতমে আবায়ন আমাদের বাপদাদাদেরকে গালমন্দ করছে ভাতিজা আপনার ও তাসফি আহলামেন আমাদের জ্ঞানী গণীদেরকে মূর্খ বলছে ওয়াইবে আহাল এহাতেন আমাদের দেবদেবীদের শুধু দোষ ধরে বাড়াচ্ছে হয় আপনি বাধা দেন আর না হইলে আপনি বাদ দেন বাধা দিতে পারবেন না আমরা দেখে নিচ্ছি আমরা এখন সরাসরি শুরু করব তার বিরুদ্ধে অ্যাকশন হাত্তা ইয়াহলেকে আহাদুল খাইন হয় আমরাই মরবো হয় তাকে মরবো আরো শক্ত ভাষা এখানে হয় এই মোহাম্মদকে শেষ করব দুই দলের এক দল শেষ হবে না হলে আমরাই শেষ হবো কিন্তু ছাড়বো না এই ধমক দিয়ে আর চ্যালেঞ্জ করে চলে গেল কাফের নেতারা আবু আলিম আর বরদাস্ত করতে পারছে না চাপের মুখে বড়ই চাপের মুখে বরদাস্ত না করতে পারে রসুল্লাহ সাল আলী সাল্লামের সাথে ডেকে কথা বললেন আবু তালেব এবং আবু তালেব বললেন যে ভাতিজা এসব কথা এরা সব নেতারা সব মক্কার বলেছে সুতরাং আর কত বরদাস্ত করব। আর কত থামাবো আর থামাইতে পারবো না সামলাইতে পারবো না মনে হয় ভাতিজা কাল আল্লাহ বলল আবকে আলাইয়া ওয়ালা নাফসিক এখন তুমি একটু আমার দিকেও লক্ষ্য রাখো আর তোমার নিজের দিকেও লক্ষ্য রাখো কত মায়া জি যার মায়া ভালোবাসা থাকে এটাই বলে না ছেলে যদি অবাধ্য হয়ে যায় খারাপ হয়ে যায় এটা তো খারাপ নয় কিন্তু অনেক সময় আমরা এই ভাষাগুলি কিন্তু বলি কোনো একটা ছেলে বা আপনজন যদি কেউ খারাপ হয়ে যায় তখন আমরা এইভাবে তাকে নসিহতকে দেখো তুমি তোমার তোমার ভবিষ্যৎটা চিন্তা করো আর আমাদের কথা একটু চিন্তা করো আমাদের দিকে একটু খেয়াল রাখিও হ্যাঁ আমাদের ক্ষতি করিও না আর তোমারও ক্ষতি হতে দিও না আমরা চাই না যে তোমার ক্ষতি হোক আর আমার ক্ষতি হোক আপনজনদেরকে আমরা কোনো কিছু থেকে বারণ করার জন্য এই ভঙ্গিমাটা আমরা অবলম্বন করি তাই বললেন আবু তালেব আবকে আলানা আলাইয়া আলা নাফসে আমার উপরে একটু মায়া করো আমারও খেয়াল রাখো আলা আর তোমার নিজের কথা একটু চিন্তা করো হ্যাঁ কখন এরা মেরে দিবে হ্যাঁ কখন এরা চরম বাড়াবাড়ি করে দিবে ওয়ালা আমরে মালা আর এমন কোন আমার ওপর বোঝা চাপায় না বাবা যেটা আমি আর সামলাইতে পারবো না তোমার আর আমি দেখাশোনা করতে পারবো না তোমার পক্ষ থেকে আমি আর ডিফেন্স করতে পারবো না যখন বুঝতে পারলেন যে চাচা এখন দুর্বল হয়ে গেছে কাফেরদের চাপের মুখে চাচা এখন নতি স্বীকার করেছে আর শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না আমার পাশেই তখন তিনি একবারে শক্ত তার আসল যে ভূমিকা যেই কাজে আল্লাহ পাঠিয়েছেন তাকে রসুল করি রহমতুল্লিল আলমিন করে বললেন ইয়া আম্মে হে চাচা ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলছি আলান আতর কাহাজ আল আমরা আল্লাহর কসম করে বলছি এসব কথা ওদের বাদ দেন হ্যাঁ কখনো প্রলোভন প্রলোভনে যখন হইল না তখন এখন শাসন আর ধমক আর চমক এসব বাদ দেন যদি আমার ডান হাতে সূর্য এনে দেই আর বাম হাতে আমার চন্দ্র এনে দেই আর এই কথা বলে যে সূর্য চন্দ্র তোমার হাতে দিয়ে দেবো মোহাম্মদ তুমি শুধু এই কাজটা ছেড়ে দাও দিন ইসলামের দাওয়াতের কাজটা ছেড়ে দাও দিন ইসলামের প্রচার প্রসারের কাজটা ছেড়ে দাও আমি ছাড়ব না হাত্তাহুল্লাহ অতদিন পর্যন্ত ছাড়ব না যতদিন পর্যন্ত আল্লাহ এই দিনকে বিজয়ী না করবেন প্রকাশ না করে দেবেন প্রকাশ্যে এই দিন পালন হবে সারা বিশ্বে সমস্ত মানুষের মাঝে শক্তিশালী হবে এই দিন এই দিন ছাড়া আর কোনো বাতিল পন্থা শক্তিশালী থাকবে না এতদিন পর্যন্ত আমি এই কাজ করতে থাকবো আও আহলে কাফিহে অথবা যদি এইটা সম্ভব না হয় তো এই পথে আমি ধ্বংস হয়ে যাব মরে যাব কিন্তু আমি এই কাজ ছাড়বো না মরে যাওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যাব মরে যাওয়ার আগে হয় বিজয় লাভ করব আর যদি বিজয় না পাই তাহলে এই পথে আমি মরে যাব কিন্তু আমি এই কাজ ছাড়ব না মাথা রাখতো কখনো আমি ছাড়ব না এই কাজ এখন ওরা যা করবে করুক আর আপনি পারছেন না তো ছেড়ে দেন তাহলে আপনি যখন আমার সাহায্য সহযোগিতা করতে আর পারছেন না পাশে দাঁড়াইতে হয়তো দুর্বল হয়ে গেছেন তো আপনি যেটা ভালো মনে করছেন ওইটাই করেন কিন্তু আমি আমার কাজ ছাড়বো না কোনো মতেই ছাড়বো না এর চেয়ে বড় কথা কি হইতে পারে ডান হাতে সূর্য অসম্ভব বাম হাতে চন্দ্র অসম্ভব এইটাও অসম্ভবকে যদি সম্ভব করে দিতে পারে তারা তারপরেও আমি এ দাওয়াতি কাজ ছাড়ব না এই বলে সোম্মা ইস্তাহবারা বাকা রসুল্লাহ সাল্লামের চোখে পানি চলে আসলো কান্না চলে আসলো কেঁদে ফেললেন রসল্লাহ সাল্লা আল্লাহ মানুষ যখন এরকম পরিস্থিতি হয় যে আমি যেই কথার উপরে একইন রাখি বিশ্বাস রাখি আর এইটা করতে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে যে এইরকম যখন প্রতিকূল অবস্থায় মানুষ জীবনযাপন করে দেখেন এখন এমন অবস্থা হয়েছে বিভিন্ন দেশে মুসলিমদের যেসব দেশে জুলমের শিকার মুসলিমরা রাষ্ট্রীয় জুলমের শিকার ওইসব দেশে যে ইসলাম নিয়ে বাঁচতে হইলে যান বাঁচছে না আর যদি যান বাঁচাইতে হয় তো ইসলাম বাঁচছে না এই ক্ষেত্রে এই কথাগুলি বলতেই মানুষের চোখে পানি চলে আসবে যে আল্লাহ আমার যান চলে যায় কিন্তু আমি ইসলাম ছাড়বো না আমি ইসলাম আমি ছাড়বো না আল্লাহ আমাদের হেফাজত করে রসুল্লাহাম কেঁদে ফেললেন আবু তালেব যখন দেখলেন যে ভাতিজা এই কথাগুলি বলতে গিয়ে কেঁদে ফেলল তখন আবু তালেবের অন্তরটা নরম হয়ে গেল নরম হয়ে গেল আর তারপরে বলছে ভাতিজাকে যে ইজহাবি আপনা আখি ভাতিজা যাও যাও ফকুল মা আহবাবতা তোমার যেটা ভালো লাগে সেটা করো তোমাকে আর মানা করবো না তোমাকে আর আমি নিষেধ করবো না তোমার যেটা ভালো লাগে বাবা তুমি ওইটাই করো কারণ তুমি এই কাজ ছাড়বে না বুঝতে পারছি আর ওরাও এই রকমের আমাকে ধমক চমক দিচ্ছে তোমার ক্ষেত্রে সুতরাং এখন তোমার যখন এই অবস্থা তাহলে ফাকুল মাহবাব তোমার যেটা ভালো লাগে সেটাই বলো যে কথা তোমাকে ভালো লাগে সেটাই করো তুমি আবাদা আমি যতদিন বেঁচে আছি কখনো তোমাকে তাদের হাতে তুলে দিব না কোনোদিন হাতে তুলে দেব না ওরা এসে চাইবে যে আপনার ভাতি যাকে দিয়ে দেন আমরা দেখে নিচ্ছি এটা কোনোদিন হবে না যার মায়া আছে সে যদি মতে একমত নাও হইতে পারে মতের মিল নাও হয় তবু এই মায়া ভালোবাসা অবশ্যই দেখাবে যারা বেদাতি সমাজে বসবাস করছেন আর হয়তো অল্প সংখ্যায় হেদায়ত হয়েছেন বা একাই হেদায়ত হয়েছেন দেখবেন যে বংশধর কিন্তু দুই রকম আবু লাহাব চরিত্রেরও পাবেন আপনি আর আবু তালেব চরিত্রেরও পাবেন আবু লাহাব আবু তালেব চরিত্রের পাবেন এই রকম যে আপনার আপনার মায়াও আছে আপনাকে ছাড়তেও পারছে না আপনার সাথে মতের মিলও হয়েছে না আর সে আপনার কথাটি কবুলও করতে পারছে না কিন্তু যারা গ্রামের যারা তৌহিদ সন্ন্যতের দুশ্মন যারা শির্ক বেদাতে লিপ্ত যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী তাদের তাদের জুল অত্যাচার বরদাস্ত করতে পারছে না আর এটাও চাই না যে এরা কোন রকম আপনার ওপরে জুল অত্যাচার করুক এটাও চাই না ওদের ভূমিকাটা তার মতো আবু তালেবের মতো আবার কিছু নিজের ঘরে পাবেন বংশে পাবেন যারা হচ্ছে আবুল হাবের মতো যেমন কালকে জিদ্দা প্রোগ্রামে এক ভাই বলছে আমি আমার গ্রামে একাই হেদায়ত হয়েছি যখন হেদায়ত হলাম আমার বাপ নিজে বেদাতি মুফতিকে আলেমকে নিয়ে এসে আমাকে পিটিয়েছে এখন এই আমার বাপের সম্পর্কে আমি কি করব। এ হচ্ছে আবুল আহাব চরিত্র আবুল আহাব সবচেয়ে বড় দুশ্মনী করেছে রসুল্লাহ এটা আল্লাহর হেকমত এক চাচা ইসলাম গ্রহণ করলো না কিন্তু অত্যন্ত ঘি আর এক চাচা ইসলাম গ্রহণ করলো না সবচাইতে বড় কট্টর শত্রু দুশ্মন ওর মতো দুশ্মন আর কেউ ছিল না আল্লাহ কোরআনে ওর নাম নি আল্লাহ রবুল আলমিন নিন্দা করেছেন এই হবিসের জি তব্বাত ইয়াদা ও ওর স্ত্রী ধ্বংস হোক সব ধ্বংস হোক কেমত পর্যন্ত এই কোরআন তেলাওত হইতে থাকবে আর এই অভিশাপ তাদের উপর হইতে থাকবে যেখানে রাসৌরুল্লাহ সাল্লামকে বলতেন যে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তোমরা দুনিয়া আখেরাতে সফল হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে ওইখানে পিছনে পিছনে এই সুন্দর লোকটি দেখতে সুন্দর ছিল ভিতর ছিল একেবারে নোংরা হবিজ এই হবিজ বলতো যে এই লোক এইটা এই আমার ভাতিজা তোমাদের চাইতে বেশি চেনি এ খুব খারাপ লোক খবরদারের কথা শুনিও না খবরদারের কথা শুনিও না হজের মৌসুমে মেনাতে মুজদালিফা আরাফাতে পিছনে পিছনে ঘুরে বেড়িত জি এর আগের আলোচনাতে হয়তো এরকম কথার দিকে ইঙ্গিত করেছি জি কোরাইশরা একটি প্রস্তাব পেশ করল আজব প্রস্তাব পেশ করল আবু তালেবের কাছে আবু তালেব তার জবাব কি বলে দিল বা আবু তালেব প্রতিক্রিয়া কি দেখালেন এই কথা আলোচনা করি কোরাইশরা যখন দেখলো যে এত আমরা ধমকাইলাম চমকাইলাম নিয়ে দিলাম চ্যালেঞ্জ করলাম এই করব সেই করব কিন্তু কাজ হইল না মোহাম্মদ সাল্লাহ আলী কাজ করতেই আছেন করতে আছেন দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়ছে আর আবু তালেব পাশ থেকে সরছেও না আবু তালেব এ কথা বলছে না যে তোমরা যা পারবে তাই করে নাও আমি আর এসবের দরবারে নেই আমি আর কিছু বলতে পারবো না এই কথাও বলছে না সব সময় ও সাহায্যের জন্য প্রস্তুত আছে ভাতিজার তার মানে এই আবু তালে ভাতিজাকে ছাড়তে পারবে না আমাদেরকে ছেড়ে দিতে পারে কিন্তু ভাতিজাকে ছাড়বে না কিছু সময় যাওয়ার পরে তারা আপোষে একটি মিটিং করলো পরামর্শ করলো আর তারপরে একটি প্রস্তাব নিয়ে আসলো তা আজব প্রস্তাব আবু তালেবের কাছে আসলো কাফের নেত্রী স্থানীয় ব্যক্তিরা তাদের সাথে একজন সুন্দর আরবের বা মক্কার যুবককে নিয়ে আসলো সেই যুবকের নাম ছিল অমারা ইবনুল ওলিদ অমারা ইবনুল ওলিদ ওলিদ ওলিদ বিন ওতুবা বড় বীর যোদ্ধা ছিল কাফেরদের বদরের যুদ্ধে কাফেদের পক্ষ থেকে এসছিল সে বীর যোদ্ধা ওতবা সাইবা রাবিয়া ওতবা সাইবা রাবিয়া আর ওয়ালিদ এগুলো বড় বড় নেতা এবং বড় বড় প্রভাবশালী লোক ছিল মক্কার কাফেরদের এই ওয়ালিদের ছেলে অমারা একবারে যুবকদের নেতা যুব সমাজের নেতা ছিল ইয়ে এবং কোরাসদের মধ্যে সবচাইতে বেশি সুঠাম ছেলে ছিল দেখতে খুব সুন্দর কোরাস বল আবু তালেব আমরা এতদিন তো অনেক কথাই বললাম কিন্তু কাজ তো কিছু হইল না তো এক কাজ করেন আপনি আপনি এই যুবক ছেলেটাকে নিয়ে নেন আপনার না একটা ছেলেই দরকার হ্যাঁ ওই রকম ছেলে ছেলের মতো ছেলে তো এই ওমারাকে নিয়ে নেন দিয়ে দিলাম আপনাকে ফালাকা আকলহু অনাসরহু আপনার কাজে আসবে আপনি এর বিবেক জ্ঞান গরিমা থেকে আপনি লাভবান হবেন এ আপনার সাহায্য সহযোগিতা করবে কারণ এ ছেলে খুব সুঠাম ছেলে এবং বড়ই বীর যোদ্ধা ছেলে হবে আগামীতে ওত্তা খেজু আলাদান একে আপনি ছেলের মতো মানুষ করেন প্রতিপালন করেন আপনার ঘরে থাকি ফাহু আলাকা দিয়ে দিলাম এই ছেলে ওয়া আসলেম এলাইন ইবনা আখিক আর আপনার ভাতিজা যে আপনার ঘরে প্রতিপালিত হয় কারণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কার ঘরে প্রতিপালিত হইতেন আবু তালেবের ঘরে কারণ বাপ মা ইন্তেকাল করেছেন আবু তালেব প্রতিপালন করছেন দাদাও ইন্তেকাল করেছেন তো আপনার ভাতিজাকে আমাদের দিয়ে দেন ছেলের বদল ছেলে আপনাদেরটা দিয়ে দেন মোহাম্মদকে দিয়ে দেন আর এ ওমারাকে নিয়ে নেন জি কারণ এই ভাতিজা মোহাম্মদ আপনার ধর্মের বিরোধী আপনার বাপ দাদার ধর্মের শত্রু জি আমরা বাপ দাদার ধর্ম মানে না এবং আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্যকে নষ্ট করেছে অফাররাকা জামাতা কৌমিকা আপনার জাতি এই মক্কার লোকেরা যে সবাই এক হয়েছিল আমাদের ঐক্যটাই নষ্ট করে দিল এই মোহাম্মদ আপনার ভাতিজা তো যে ঐক্য নষ্ট করেছে আমাদের আমাদের মাঝে ফাটল ধরিয়েছে ওকে দিয়ে দেন আমরা দেখে নিচ্ছি আর আপনার ছেলের বদল একটা ছেলে নিয়ে না কত চমৎকার কথা আমাদের জ্ঞানী গণীদেরকে এই মোহাম্মদ আপনার ভাতিজা মূর্খ মনে করছে আমাদেরকে দিয়ে দেন আমরা এই মোহাম্মদকে খুন করে দিচ্ছি আর আপনার একজনের বদলে একজন পেয়ে গেলেন আপনি একজনকে খুন করলাম একজনকে দিয়ে দিলাম নিয়ে নেন আপনি ফাঁকাল আবু তালেব আবু তালেব বল ভালোই কথা তো তোমাদের খুব ভালোই সৌদা করতে এসছো আমার সাথে ভালোই সৌদা করতে এসছো হ্যাঁ ইয়ে কোন বিজনেস হইল ব্যবসা জি যে আমার নিজের টাকা আমি দিয়ে দেবো আর পরের টাকা আমি খাওয়াবো আমি আর তো তুমি ইবনাকুম তোমাদের সন্তান আমাকে দেবে আর আমি খরচ খরচা করে তাকে খাওয়াবো তোমাদের সন্তানকে আমি খাওয়াবো হ্যাঁ তোমাদের সন্তান বেঁচে থাকলো আর আমার ঘরে আমার খরচে লালিত পালিত হলো আমি তাকে খাওয়াইলাম পরেলাম ও ইবনি আর আমার সন্তানটা ভাতিজা সন্তান আমার সন্তান তোমাদেরকে দিয়ে দেবো তক্তলন খুন করার জন্য এটা কোন ব্যবসা হইল জি হাজা কোন আবাদা এটা কখন হইতে পারেন না এটা কোনোদিন হইতে পারে জি এই ছিল মক্কার কাফেরদের এই তিনবার করে আবু তালেবের কাছে আসা রাসুল্লাহ সাল্লাম সম্পর্কে কথোপকথনের জন্য আর একটা সমঝোতায় আসা যায় কিনা আর মোহাম্মদের এই ইসলামের দাওয়াতকে ঠান্ডা করে দেওয়া যায় কিনা বা থামিয়ে দেওয়া যায় কিনা এ উদ্দেশ্য নিয়ে কিন্তু আল্লাহ তাদেরকে সফল করেননি এই রকমের যুগে যুগে কুফরি শক্তিকে আল্লাহ কখনো সফল সফল করবেন না জালেমদেরকে কখনো সফল করবেন না কিন্তু আমাদেরকে আমাদেরকে জুল মুক্ত হইতে হবে আমরা যেন জালেম না হয় জি যারা ইসলামের শত্রু তারাও জালেম আর আপনি আমি মুসলিম হয়েও যদি জালেম হই হই তাহলে তো একই কথাই আল্লাজিন আমানু ওয়ালাম আলবেসু ইমান আহমেদুলমিন উলায়ক আলহমুল আমন আহমতাদুল ইমান যেন ঠিক থাকে যাতে তৌহিদ সন্ন্যাত থাকে শেরেক না থাকে বেদাত না থাকে কুফুর না থাকে নেফাক মুনাফিকি না থাকে আল্লাদিন আমানু ইমান যেন ঠিক থাকে আর ওয়ালাম বেসু ইমান বেজুল ইমানের সাথে জুলমের যেন সংমিশ্রণ না হয় সেরেক না থাকে জুলুম মানে নিজের উপর জুলুম না হয় পাপে ডুবে থাকিয়েন না আপনি ফরজ অজেব ত্যাগ করিয়েন না নামাজ তো ছাড়িয়েন না সুদ আর ঘুষ আর মানে আত্মসাত করিয়েন না হারাম রিজিক আপনি নিয়েন না হারাম উপার্জন করিয়েন না এটা হচ্ছে জুলমুন্নাস এটা হচ্ছে নাফসের জুলুম করা আর কোন সৃষ্টির ওপর জুলুম করিয়েন না অমুসলিমের ওপর আমরা জুলুম করি না গরু ছাগল কীট পতঙ্গের উপরে জুলুম করি না জি হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন যা বলেছেন তাই করি আমরা জি কেউ যদি একটা পাখি যে পাখিটা খাওয়া হালাল সেটাকে শুধু জবাই করে ফেলে দেয় তাহলে সে জুলুম করল কিন্তু আল্লাহ খাওয়া হালাল করেছেন এই উদ্দেশ্যে জবাই করে তাহলে সেটা আল্লাহ সন্তুষ্টির কাজ করলো সুতরাং একজন মুসলিম এই কাজ করে না যেটা জুল ভাই একটা পাখি জবাই করতে হবে একটা খাসি একটা ছাগল জবাই করতে হবে উড় জবাই করতে হবে ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে না হলে তোমার জুলম হবে এই শিক্ষা ইসলাম দিয়েছে যেটা জবাই করতে হবে তোমাকে কারণ তোমার জন্য আল্লাহ হালাল করেছেন সেটাও ধারালো অস্ত্র দিয়ে জবাই করিও তাড়াতাড়ি করে যাতে করে রুটা কবজ রুটা বেরিয়ে যায় তাড়াতাড়ি আরাম পেয়ে যায় বেশি কষ্ট নয় এইটা ইসলাম শিখিয়েছে জি তো জুল মুক্ত হইতে হবে এই তিন রকমের জুলম যদি মুসলিমরা মুক্ত হয়ে যায় তাহলে তাদের জন্য উলায়িকা লহমুল আমন সার্বিক নিরাপত্তা রয়েছে সার্বিক নিরাপত্তা আসমানি আজাব থেকে নিরাপত্তা জমিনি আজাব গজব থেকে নিরাপত্তা জাহান্নাম থেকে নিরাপত্তা জালেম শাসক থেকে নিরাপত্তা কাফেরদের অত্যাচার থেকে নিরাপত্তা কুফরি শক্তির ষড়যন্ত্র থেকে নিরাপত্তা রয়েছে আমরা তো এরকম ছিলাম না যেখানে সাতশো আটশো বছর রাজত্ব করেছেন হ্যাঁ যারা ছিলেন হাকিম তারা আজকে গোলামের জীবন যাপন করছেন আর যারা দেশের ক্ষমতার মালিক ছিলেন তাদেরকে বলা হচ্ছে তোমরা বিদেশি তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে এটা যেমন তেমন কথা না আমাদের পাপের কারণ এই অবস্থা হয়েছে সুতরাং আমাদেরকে জুল মুক্ত হইতে হবে আর ইমানের নবায়ন করতে হবে ইমানকে ভেজাল মুক্ত করতে হবে তাকুয়া অর্জন করতে হবে তাহলে আল্লাহ আম নিরাপত্তা দান করবেন ওহম মহতাদুন এবং হেদায়তর রাখবেন যে হেদায়তের ওপর থেকে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব হবে সহজ হবে আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে মতের পরে জান্নাতুল দোষ দান করেন আল্লাহ সার্বিক নিরাপত্তা দান করেন সমস্ত সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন সুবহান রব্বিক রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল